رب العالمين معزز ও মুহতারাম হজরাত মুরব্বিয়ান কিরাম অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমদানের জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমাতে আমরা ইসলামের পাঁচটি রোকনের একটি গুরুত্বপূর্ণ রোকন জাকাত নিয়ে আলোচনা পেশ করেছিলাম জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত একটি ফরজ বিধান এটা মানুষের প্রতি কোনো করুণা নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত দলিলগুলো গত জমাতে আলোচনা করা হয়েছিল অফি আমওয়ালিহিম হকুল মালুম লিসা ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে গরিব প্রার্থী বঞ্চিতদের অধিকার রয়েছে নির্দিষ্টভাবে সালাতের রাকাত যেমন নির্ধারিত জোহরের সালাত ফরজ চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত এশার সালাত আবার চার রাকাত এখানে বেশি কম করার কোনো সুযোগ নেই ঠিক তেমনি ভাবে জাকাত নিজের ইচ্ছা মতো হিসাব নিকাশ না করে আদায় করলে দানের সব পাওয়া যাবে জাকাত আদায় হবে না যেহেতু জাকাত নির্ধারিত কোরআনুল করিম স্পষ্ট ভাবে বলেছে অফি আমওয়ালিহিম হকুল মাহরুম আরাকাতে বলছেন হকুল মালুম লিসাইলিওয়াল মাহরুম জাকাত কাদেরকে দিতে হবে সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম যে নিজের উসুল এবং ফুরু আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন অথবা আপনার থেকে যারা দুনিয়াতে আগমন করেছে নিজের মা বাপ মা বাবার মা বাপ এদেরকে দেওয়া যাবে না নিজের ছেলে মেয়েদেরকে তাদের ছেলে মেয়েদেরকে দেওয়া যাবে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না এমনি ভাবে আরো যে মাসাইলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম মূলত জাকাতের মাধ্যমেই একটা সমাজকে একটা জাতিকে সঠিক পথে আনা সম্ভব জাকাতের মাধ্যমে সত্যিকার অর্থে দারিদ্র নিবারণ করা সম্ভব যা আমরা বিস্তারিত গত জুমাতে আলোচনা পেশ করেছিলাম জাকাতের পরে আর হক আছে রমজানের শেষের দিকে ইসলাম যে গরিবের বন্ধু এটার প্রমাণ এটাই জাকাত দিয়ে যেমন তাদের স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হয় ঠিক তেমনি ভাবে রমজানের শেষে মানুষেরা ঈদ করবে আনন্দ করবে গরিব দুঃখী মানুষেরা যাতে এই আনন্দের থেকে বঞ্চিত না হয় সেজন্য আর একটা বিধান আল্লাহ তালা দিয়েছেন তার নাম হচ্ছে সদাকাতুল ফিতর হাদিস শরীফের রসুল্লাহ সাল আলী ওয়াসালাম এরশাদ করেছেন এই সাদাকাতুল ফেতেরকে কেন আজিব করা হলো বলছেন তোমাতুল্লিল মাসাকিন এটা হচ্ছে গরিবদের খাবারের জন্য গরিবের নগদ খাবারের জন্য এবং মিসকিনদের খাবারের জন্য অপরদিকে রোজা রাখতে গিয়ে রোজার মধ্যে সাধারণ ত্রুটি বিচ্যুতি অশ্লীল বেহায়াপনা যে কথাবার্তা হয়ে গেছে এগুলোর কাফারা হিসেবে সাদাকাতুল ফেতেরকে অজেব করা হয়েছে সাদাকাতুল ফেতের ওয়াজিব হয় নামাজের যেমন সময় আছে সাদাকাতুল ফেতেরেরও সময় আছে রোজা ফরজ হয় কি দেখে রমজানের চাঁদ দেখে এরকম ভাবে সাদাকাতুল ফেতের অজীব হওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ হানাফি মাধাবের হানাফি মাধাবে সাদাকাতুল ফেতের ওয়াজিব হয় ঈদের আগের রাতের শুভে সাদেকের সময় সুতরাং সুবেহে সাদেকের সময় যে জন্ম হল তার পক্ষ থেকে আদায় করতে হবে আর সুবে সাদেকের পরে যদি কেউ জন্ম হয় তারটা আদায় করতে হবে না পক্ষান্তরে সুবে সাদেকের আগে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়ে যায় তারটা আদায় করা লাগবে না সুবে সাদেকের পরে মৃত্যু হলে আদায় করতে হবে তাহলে এটা ওয়াজিব হয় কোন সময় সুবেহ সাদেকের সময় হানাফি মাধাব ছাড়া অন্য অন্য যেহেতু এখানে বিভিন্ন মাধাবের লোক আছেন তাদের জন্য বলছি আমি সব মাধাবের মাসলা বয়ান করি যাতে করে যার যেটা মাধাব আছে সেভাবে আমল করতে পারে হানাফি মাধাব ছাড়া অন্য মাধাবের এবং অন্য অন্য ইমামদের বক্তব্য হচ্ছে যে এটা ওয়াজিব হয় যেহেতু ইসলামের রাত্র আগে আসে যেমন আমরা রমজানের তারাবি পড়ি কখন আগের রাত্রে অর্থাৎ সূর্য ডুবার পরের থেকে রমজান শুরু হয়ে যায় ঠিক তেমনি ভাবে ঈদের চাঁদ দেখা গেলে তারপরের থেকে সৎকায় ফিতরা ওয়াজিব হয়ে যায় এটা অন্য অন্যান্য ইমামদের বক্তব্য সুতরাং তাদের মত অনুযায়ী যারা ফলো করবেন তাদের বুঝতে হবে যে ঈদের আগের দিন সূর্য ডুবার পরে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে সৎকায় ফেতরা ওয়াজিব হয়ে যায় কাজী সূর্য ডুবার আগে যারা মরে গেছে এদেরটা দিতে হবে না আর যারা সূর্য ডুবার পরে মরবে তাদেরটা দিতে হবে এমনি ভাবে সূর্য ডুবার আগে কেউ জন্ম হলে তারটা দিতে হবে সূর্য ডোবার পরে যদি কেউ জন্ম হয় তারটা দিতে হবে না এভাবে পার্থক্য আছে সাদাকাতুল ফেতরের পরিমাণ নিয়েও একতলাপ আছে হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিস আছে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া এবং একসা পরিমাণ আমাদের দেশে এখানেও পার্থক্য আছে হানাফি মাঝাব অনুযায়ী সাদাকাতুল ফেতের হানাফি মাধাব অনুযায়ী হচ্ছে একশের সাড়ে বারো ছটাক তার মানে পনে দুইশের আটার দাম যেটা হয় এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা কোনো জরুরি না আপনি যে দোকান থেকে বাজার করেন সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই পনে দুইশের আটার দাম কি ওটাই আপনার ফেতরা হানাফি মাধাব অনুযায়ী অন্য ফেকা যারা অনুসরণ করেন তাদের জন্য বলছি তাদের জন্য হচ্ছে একসা সা এক সায়ের মধ্যে পার্থক্য আছে যাই হোক সেগুলো আপনারা হাদিস থেকে দেখে নেবেন আমি শুধু মাসালাটা বলে দিই এক সায়ের পরিমাণ হচ্ছে দুই কিলো চল্লিশ গ্রাম কত দুই কিলো চল্লিশ গ্রাম এটা অন্য অন্য সেটা হানাফি মাধাব ছাড়া অন্য অন্য ফেরকা অন্য অন্য যাদের আকিদা আছে তাদের মাসলাক হচ্ছে দুই কিলো চল্লিশ গ্রাম কত দুই কিলো চল্লিশ গ্রাম খাদ্যদ্রব্য দিতে হবে নগদ টাকা দিয়ে সৎকার ফেতরা আদায় করা যাবে কিনা এখানেও আর একটা মশালা এমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলার মত হচ্ছে হানাফি মজাহের মত হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে টাকা দিয়ে দিলেও চলবে কারণ গরিবের সবচেয়ে উপকার হয় টাকা দিলে তারা ইচ্ছে মতো বাজার করতে পারবে অন্যান্য ইমামদের মত হল নিজে যে ধরনের চাউল খায় যা খায় ওই খাদ্য দিয়ে আদায় করা অবশ্য কিশমিশ দিয়ে আদায় করার কথা আছে এক সা পরিমাণ কিশমিশ এক সা খেজুর অথবা এক সা চাল যে যেটা খায় কাজে আপনি যদি তিরিশ টাকা দামের চাল খান ওটা দিয়ে দিবেন এটা হলো অন্যান্য ইমামদের মত যারা এটাকে ফলো করবেন তারা ওভাবে আমল করবেন সাদকায় ফেতরা এক দুই দিন আগে দেওয়া যায় এক দুই দিন আগে দেওয়া যায় কিন্তু অজীব হয় কোন সময় ওই যেভাবে বললাম হানাফি মাঘাব অনুযায়ী ঈদের আগের রাতের সুবহে সাদেকের সময় আর অন্য ইমামদের মতে কোন সময় ঈদের চাঁদ দেখা গেলে তারপরে সূর্য অস্তের পর থেকে অজীব হয়ে যায় এ হচ্ছে সদাকাতুল ফিতরা নিয়ে কিছু মাসালা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে ইসলাম এইভাবে জাকাত ফেতরা ওসর এই সবগুলোকে ফরজ করেছে মূলত মানুষের এই তারতম্য মানুষের গরিব দুঃখী মানুষের এই ভেদাভেদকে দূর করার জন্যই সালাতের মাধ্যমে মানুষ কাছাকাছি হয় একজন অপরজনকে চিনে একজন অপরজনের অভাব সম্পর্কে জানে এরপরে তাকে দান করো জাকাত দান করো এই জন্য গত জুমাতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে আমরা বলি নামাজ রোজা কোরআনে নামাজ রোজা বলে নাই কোরআন বলেছে নামাজ আর জাকাত জাকাত সালাত আদায় করো জাকাত আদায় করো সালাত কায়েম করো জাকাত আদায় করো সালাত কায়েম করো কোরআনের প্রায় প্রায় জায়গাতেই যেখানে সালাত সেখানেই জাকাত কি জন্য আল্লাহ একবার সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে মুসলিম জাতিকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন রাতের বেলায় কারো কোনো বিপদ ঘটল কিনা সকালে ফজরের নামাজে হাজির হও এরপরে কাজকর্মে বেরিয়ে গেল কোনো সমস্যা হলো কিনা জোহরের সালাতে আবার দেখা করো এরপরে জোহরের পরে একটু খেয়ে দিয়ে ঘুম দাও আসরের সালাতে দেখা করো আসর পরে খেলাধুলা করো ঘোরাফেরা করো মাগরিবের সালাতে আবার দেখা করো আর রাতে ঘুমানোর আগে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হবে জামাতে সালাদ করে তারপরে ঘুমাও গিয়ে এরপরে আরো একটু বড় পরিসরে মহল্লার সমস্ত লোকদেরকে জড়ো করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন জুমার সালাদকে এরপরে আরো বড় আকারে একটা শহরের সমস্ত মানুষকে একত্র করার জন্য ফরজ করেছেন বছরে দুইবার ঈদের সালাদকে এরপরে গোটা দুনিয়ার মানুষকে একাত্র করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন হজকে আরাফাতের ময়দানে গেলে পুরো দুনিয়ার মানুষ একাত্র হয়ে যায় সুভান একই সফ খড়ে হো গে মাহমুদ আয়াজ না কুই বন্দা রহা আর না নওয়াজ বন্দা ও সাহেব মোহতাজ গুনি এক হয়ে তেরে সরকার পৌঁছে তো সবই এক হয়ে আমির গরিব সাদা কালো ধনী দরিদ্র সবগুলোকে এক ময়দানে এক জায়গায় একাত্র করে দিয়েছে সালাতের মাধ্যমে তুমি যখন একজনের পাশে সালাত আদায় করবে তার সুখ দুঃখ সম্পর্কে জানতে পারবে এবারে তুমি ধনী আর পাশের লোকটা গরিব তুমি তার অভাব সম্পর্কে জানতে পারলে তুমি তাকে সাহায্য করো আপনি সালাত সালাত আদায় করো জাকাত আদায় করো আল্লাহ রসুল সাল্লাম এই দান সদকা এই শুধুমাত্র জাকাত ফেতরা পর্যন্তই সীমাবদ্ধ না এর পরেও নফল দানের ব্যবস্থা আছে আল্লাহর নবী সাল সাল্লাম নবাদ প্রাপ্তির আগেও এই কাজগুলো করেছেন বোখারি শরীফ খুললেই দেখবেন একেবারে চার নম্বর হাদিসটার শুরু দিকে আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন ওহি প্রাপ্ত হলেন একটু ভয় পেয়ে গেলেন এত বড় দায়িত্ব কি করে আদায় করব জ্বর উঠে গেল আল্লাহর নবী খাদিজার কাছে এসে বললেন রাজি আল্লাহ আনহা জাম্মেলুনি জাম্মেলুনি আমাকে চাদর দাও চাদর দাও আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব খাদিজা রাজি আল্লাহ আনহা আল্লাহর রাসুলকে তখন সান্ত্বনা দিলেন বোখারি শরীফে হাদিসটা উল্লেখ করা হয়েছে আল্লাহ আবাদা কাল্লা না কখনো না আপনার কোনো ভয় নেই আবাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না আপনাকে অপমান করবেন না আপনাকে নবুয়াত দিয়ে বঞ্চিত করবেন না লা ইউখজিক আবাদা কারণ কি আপনার কি এমন গুণ আছে রেহমা আপনি রক্ত সম্পর্ক বজায় রেখে চলেন আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না ভাই বোনকে ঠগান না আত্মীয় স্বজনকে হক আদায় করেন অমুসলমান জাতি আর আমাদের সমাজে অনেক পীর সাহেবদের মামলা চলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বোনেরা সাংবাদিক সম্মেলন করেছে পত্রিকা এসেছে আমার কাছে পত্রিকা সংরক্ষিত আছে বাংলাদেশের হাই লেভেলের পীর বোনেরা বলে আমাদের হক আদায় করে দাও ভাই বলে বোনেরা বলে তুমি কোরআন হাদিসের কথা বলো ভাই বলেন পিসাব কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না কবিতা মিলায় আমার কাছে কবিতা সংরক্ষিত আছে কারো দেখতে মনে চাইলে পত্রিকা ঘরে আছে আল্লাহর নবী কি করতেন বুখারি খুলুন কাল্লা বল্লাহি লা কাল্লাহু আবাদা খবরদার আপনার কোনো ভয় নেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন না আপনাকে বঞ্চিত করবেন না লাঞ্ছিত করবেন না নবুয়াদ দিয়ে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করবেন না ইন্নাকা লাতাসিলুর রেহমা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন আত্মীয়দের খোঁজ খবর রাখেন এক নাম্বার গুণ আপনার ওয়া তাহমিলুল কাল সমাজের অসহায় অসহায় লোকদের বোঝা আপনি বহন করেন গরিব দুঃখী মানুষেরকে আপনি সাহায্য করেন গরিব দুঃখী মানুষের থেকে কেবল হাদিয়ার নামে সব কেমনে আদায় করবে সেই চেষ্টা করে না কাল্লা আবাদা তাসিলুর অন্নহীন বস্ত্রহীন মানুষদেরকে আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করেন আপনি মেহমানদের মেহমানদারি করেন পথিক যদি এসে যায় দূরে কোথাও চলে যাবে থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই আপনি এরকম পথিক লোকদেরকে ধরে এনে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেন এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান সিডর হলো বন্যা হলো আপনি তাদেরকে সাহায্য করেন আপনি সব কিছুকে পুক্ষিগত করার জন্য নয় বরং আপনার ভূমিকা থাকে গরিব গরিবদের সাহায্য করার জন্য অত আলা নওয়াইবিল হক দুর্যোগ মুহূর্তে মানুষকে আপনি সাহায্য করেন তাদের পাশে দাঁড়ান এই গুণগুলো আল্লাহ নবীর আগের থেকে ছিল নবুয়াদ প্রাপ্তির পরে সঙ্গে সঙ্গে খাদিজা কথাগুলো বলে আল্লাহর রসুলকে সান্ত্বনা দিলেন বুঝা গেল এই গুণগুলো উম্মতেরও থাকা প্রয়োজন আজকে উম্মত সেই গুণ যখন ছেড়ে দিয়েছে এহুদি খ্রিস্টানেরা এখন আমাদের দেশে সেবার নামে মানুষকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে আমি বলেছিলাম যে সিডরের সময় দেখেছি আরব দেশগুলো সাহায্য করেছে আমাদের দেশের সরকারগুলোকে দিল সরকারগুলো সবগুলো পকেটস্থ করলো হয়তো যে গাড়ি বলেন বা প্লেনে করে আসলো ওখান থেকে তারা গাড়িতে নামিয়ে সোজা যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছে গরিবদের পর্যন্ত আর পৌঁছে নাই আর এহুদি খ্রিস্টানদের সমস্ত মিশনারিগুলো এটাকে তারা মক্ষম সুযোগ মনে করেছে গরিবদেরকে হাত করার তাদের অর্থ সাহায্যগুলো কোনো সরকারকে না দিয়ে কারণ তারা জানে বিশ্বের বুকে যেই দেশ বারবার দুর্নীতিতে এক নম্বর হয়েছে ওই দেশের সরকারকে যদি এইগুলো দেওয়া হয় সবগুলো তারা পেটের ভিতরে ঢুকাবে দেখেন না জাকাতের সময় এমনি সরকারের দায়িত্ব আছে কোরআনুল কারিমে বলা আছে মমিনদের কোয়ালিটি মমিনদের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে আল্লাহ তারা বলছেন আল্লাহ মমিনদেরকে যদি জমিনের খেলাফত দান করে শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেই ক্ষমতা তাদের হাতে আসে তারা করবে কি এক নাম্বার কাজ করবে সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে কি করবে সালাত কায়েম করবে থানার ওসি ইমাম হবে পুলিশগুলো মুক্তাদি হবে ডিসি অফিসের ডিসি সাহেব ইমাম হবে তার অধীনস্থ লোকেরা মুক্তাদি হবে সচিবালয়ে সচিব ইমাম হবে তার অধীনস্থ লোকেরা মুক্তাদি হবে বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব ইমাম হবেন তার লোকেরা মুক্তাদি হবে সংসদ ভবনে স্পিকার ইমাম হবেন অন্যরা মুক্তাদি হবে এইভাবে যখন সালাদ কায়েম করবে সালাতের মাধ্যমে মানুষের ভিতর আল্লাহর ভয় চলে আসবে এবারে সালাতের সঙ্গে দ্বিতীয় কি থাকে কি থাকে জাকাত এসে গেছে দুই নাম্বার কোয়ালিটি জাকাত আদায় করবে সালাত কায়েম করবে জাকাত আদায় করবে তিন নাম্বার কাজ হবে আমার উবিল মারুফ জাকাত দিয়ে যখন গরিবদেরকে সাহায্য করা হলো অন্যায় করার দরকার নাই চিন্তাই করার দরকার নাই যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে অ্যাকশনে যাবে ও আমার উবিল মাহরুফ সৎ কাজের আদেশ জারি করবে ও অনাহা আনিল মুনকার এবং তারা অন্যায় অশ্লীল কাজ থেকে বেহুদা কাজ থেকে অন্যায় কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করবে কয়টা কাজ করবে তিনটার কোনো খবর নাই রমজান মাস আসলে দেখবেন রেডিও টেলিভিশনে একদল মৌলবী সরকারের পক্ষে কি করে চামচাগিরি করে ফতুয়া দেয় সরকারের জাকাত ফন্ডে কি করেন জাকাত আদায় করুন সুবিধাবাদ জিন্দাবাদ ওই তিনটা কায়েম করো তোমার পক্ষে আমরা বলবো ওই তিনটার কোনো খবর নাই এক নম্বর বাদ আকামুসালাতের খবর নাই আমরবিল মারুফের খবর নেই নাহিয়ানিল মুনকারের খবর নেই মাঝখান থেকে সুবিধাবাদ জিন্দাবাদ টাকা দাও জাকাত জাকাত আদায় করো জাকাত ফান্ড করতে বলে না জাকাত আদায় করতে বলা হয়েছে জাকাতের মাধ্যমে সুপরিকল্পিত ভাবে যখন গরিবদেরকে যার যা প্রয়োজন তা দিয়ে দেওয়া হয় তাহলে আগামী বছর এই গরিবটার আর জাকাত নেওয়ার প্রয়োজন হবে না জাকাত জাকাত আদায় করো কোরআনের এই বাতানো পথ কোরআন এগুলো বাতায় আমাদের মনে রাখতে হবে আমি প্রায় বলে থাকি কোরআন এই জন্য পড়তে হবে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন থেকে দিনকে জানতে হবে আল্লাহ সুবাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এমনি ছেড়ে দেন নাই মানুষকে এমনি সৃষ্টি করেন নাই তাদেরকে একটা কিতাব দিয়েছেন কিসের জন্য আমি প্রায় বলে থাকি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন চোখ দিয়েছেন দেখার জন্য কিসের জন্য কিন্তু চোখ থাকলে কি দেখতে পায় চোখের পাওয়ারও ঠিক আছে কিন্তু চোখের জন্য দেখার শর্ত হচ্ছে তার সামনে আলো থাকতে হবে চাঁদের আলো সূর্যের আলো বিদ্যুতের আলো মোমবাতির আলো কোন প্রকারের আলো যদি চোখের সামনে না থাকে চোখ যত ভালো হোক তা দিয়ে দেখা যাবে না অন্ধকারে নিজের হাত পর্যন্ত দেখা যায় না চোখের জন্য দেখার জন্য শর্ত কি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দান করেছেন অন্তর চক্ষু এই চক্ষুটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর কুদরতকে দেখার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য আল্লাহর এবাদত কেমনে করবে বুঝার জন্য কিন্তু সেই এবাদতটা মন গড়া করলে চলবে না মন গড়া করলে চলবে আমি প্রায় বলি জোহরের নামাজ ফরজ কয় রাকাত আসর কয় রাকাত এশা কয় রাকাত মাঝখানে মাগরীব কয় রাকাত তিন রাকাত এখন যদি কোনো ব্যক্তি বলে অসুবিধা কি মাগরিবের নামাজও চার রাকাত পড়ব একটা রাকাত বেশি হবে একটা রুকু হবে দুইটা সেজদা হবে সুবহান রব্বিল আজিম হবে সুবহান রব্বিল আলা হবে অসুবিধা কি নামাজ হবে দুনিয়ার সমস্ত মুক্তি মহাদ্দেশ আলেম যারা বলেন এমনকি মূর্খ লোকেরাও বলবে নামাজ হয় নাই ও মুসলমান জাতি এইখানে যেমন নামাজের মধ্যে বেশি কম করা যায় নাই করলে নামাজ বাতিল হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাধ্যমে তোমাকে একটা দিন দিয়েছেন এই দিনের মধ্যে বেশি কম করার কোনো সুযোগ নাই যদি করো সেটা কি হবে বাতিল হয়ে যাবে আলো দান করেছেন সেজন্য কোরআন সে আলোর নাম কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাতিনি চক্ষু দান করেছেন জ্ঞান চক্ষু দান করেছেন বাহ্যিক চোখের জন্য যেমন দেখার জন্য শর্ত হচ্ছে আলো ঠিক তেমনি ভাবে অন্তর চক্ষু দিয়ে দেখতে হলেও তার জন্য একটা আলোর প্রয়োজন সেই আলোর নাম কি কোরআনুল করিম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে এই কোরআনের শুরুতে একটা সুরা আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করেছেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ তুমি যত নামাজ পড়ো কোন নামাজ সম্পন্ন হবে না সুরায় ফাতেহা না পড়লে কোন সুরা এই সুরাতে আল্লাহ রাব্বুল আলমী শিক্ষা দান করছেন প্রথম থেকে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর সব প্রশংসা কার আল্লাহ সুবহান আবার তিনি রব তিনি কি রব্বুল আলমিন এরপরে প্রশংসা করছে আর রহমান আর রহিম যিনি নিঃস্বার্থ ভাবে দয়া করেন মালিক ইয়মিদ্দিন বিচার দিবসের তিনি মালিক তার ক্ষমতা অনেক বড় এবারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার পরিচয় কি এতটুক বললি কেবল হবে না আমার প্রশংসা তো অনেকেই করে তুমিও করো প্রশংসা করলেই হবে না প্রশংসা তো আমার খাজা বাবারাও করে মাজারওয়ালারাও করে তুমি কি ওই দলের লোক কিনা এবারে বান্দা বলছে ইয়াকা না বুধু ইয়াকা না বুধু আমি তোমার ই এবাদত করি তোমার ই বলুন তোমার ই না তোমার ও আমি তোমার ই আমি তোমারই গোলাম তোমার ই আবাদত করি আমি কোন খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না পীর বাবার গোলাম না আমি কার গোলাম আমি একমাত্র তোমারই গোলামি করি অন্য কারো গোলামি করি না এবারে আল্লাহ তারা বলছেন তাহলে তুমি কি চাও বলো তোমার সামনে সঙ্গে আমার সম্পর্ক হলো গোলামীর সম্পর্ক আমি তোমার মনিব তুমি আমার গোলাম আমি তোমার মাহবুদ তুমি আমার আব্দ আর বান্দার সবচেয়ে বড় মাকাম হলো আল্লাহর গোলাম হওয়া কার গোলাম আমরা গোলাম ঠিকই তবে কার গোলাম না কোনো মানুষের গোলাম কোনো খাজা বাবার গোলাম পীর বাবার গোলাম ইয়া কানা আবুদু আমি তোমারই কেবলমাত্র গোলামি করে ইয়াকে আগে চলে এসেছে আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন যে এখানে একমাত্র তোমারই গোলামি করি কেবলমাত্র তোমার গোলামি করি ইয়াকা না বুধু তোমারই গোলামি করি এবারে আল্লাহ তারা বলেন তাহলে তুমি এবারে কি চাও বলো আবার বান্দা বলছে আল্লাহ তোমার কাছে ই সাহায্য চাই তোমার তোমার কাছে ই সাহায্য চাই দুনিয়ার কোন মানুষের কাছে নয় কোন পীরের কাছে নয় কোন খাজা বাবার কাছে নয় গাজা বাবার কাছে নয় কারো কাছে নয় তোমার কাছেই আমি সাহায্য চাই এবারে আল্লাহ তারা বলছেন কি সাহায্য চাও বলো কি সাহায্য করতে পারি চকলেট খাইবা না কলা খাইবা বাচ্চাদের মতো চাইবা কিনা না দুনিয়ার কয়েকটা বাড়ি গাড়ি চাও আল্লাহ রব্বুল আলমী শিখিয়ে দিচ্ছেন যে না আমার কাছে কি চাইবা আমি যেমন বড় তেমন বড় জিনিস চাও আর তোমার জীবনের সবচেয়ে বড় জিনিস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে চাও ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে ই সাহায্য চাই কি সাহায্য চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সেরাতুল মুস্তাকিমের পথ দান দেখা দেখিয়ে দাও সেরাতুল মুস্তাকিম সঠিক এবং সরল রাস্তা তোমাকে পাওয়ার জন্য একমাত্র রাস্তা এটা আমরা তোমার কাছে আবেদন করছি তোমাকে পাওয়ার জন্য সেই রাস্তাটা কোনটা ওই রাস্তা যে রাস্তায় তোমার নবীরা চলেছেন সাহাবা একরাম চলেছেন শহীদরা চলেছেন الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين নবী সিদ্দিকিন সোয়াদা সালেহিনরা যেই রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলতে চাই ইহদিন সিরাতাল মুস্তাকিম এলাহাল আলামিন সিরাতুল মুস্তাকিম কোনটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ এমনকি যে যেই ফেরকায় আছে প্রত্যেক ফেরকা দাবি করে তার রাস্তা ফেরাতে মোস্তাকিম আমি আপনাদেরকে বই খুলে খুলে দেখিয়েছি এক এক বইয়ে ভেদে মারেফাতের দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছে তরিকা একশো ছাব্বিশটা কয়টা এর মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকার একেবারে শর্টকাট আবার কোন জায়গায় লিখেছে অনেক তরিকা বহু তরিকার থেকে এই তরিকা একেবারে শর্টকাট আল্লাহ যেই যেই ফেরকার লোকেরা প্রত্যেকে নিজের তরিকাকে একেবারে সরকার সোজা রাস্তা বলে প্রত্যেকে সেরাতে মুস্তাকিমের দাবি করে এখন কোনটা আসলে সঠিক পথ আল্লাহ তারা বলছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জায়ের সূরায়ে নহল নয় নম্বর আয়াতে বলছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলে জেনে রাখো আল্লাহর রাস্তা সোজা একটা কয়টা সোজা রাস্তা কয়টা হয় সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা আল্লাহর রাস্তা কয়টা আর শয়তানের রাস্তা কয়টা আল্লাহ তারা বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বাতানো আল্লাহর রাস্তা কেবলমাত্র একটা এহদিন আসরাতাল মুস্তাকিম এরপরে অমিনহা চা এর অনেক রাস্তা কিন্তু বাঁকাও রয়েছে বাঁকা বাঁকা রাস্তা রয়েছে ছোট ছোট রাস্তা রয়েছে খবরদার ওই রাস্তাগুলোতে তোমরা চেও না বলে আল্লাহ তুমি এত রাস্তা তৈরি করলা কি জন্য কেন তৈরি করতে ক্ষমতা দিলে আল্লাহ বলছেন আজমাইন আল্লাহ তালা যদি ইচ্ছে করতেন তোমাদের সকলকে এক রাস্তায় এক পথের পথিক বানাতেন কিন্তু করেন নাই কি জন্য আল্লাহ তারা পরীক্ষা করতে চান যে কারা কোরআন সুন্নাকে মানে আর কারা কোন খাজা বাবা খাজা বাবা কোন বাবা কি বললো সেটা মানে আল্লাহ তারা আরো এর সাথে সুরে আনাম ছয় নম্বর সুরার একশো তেপ্পান্ন নাম্বার আয়াতে আমার রাস্তা হচ্ছে এটা সোজা রাস্তা মুস্তাকিমান এটা হচ্ছে আমার রাস্তা মুস্তাকিম একেবারে সোজা মুস্তাকিম মানে কি একেবারে সরল সোজা তোমরা ওই একটা রাস্তাকে অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা খবরদার তুমি অনেক রাস্তাকে অনুসরণ করো না ফাতা আন তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে ওরা সরিয়ে ফেলবে আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন আদেশ করছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো ও মুসলমান জাতি আল্লাহ রব্বুর আলমিন কোরআনে নাজিল করে দিলেন রাস্তা কয়টা সেই রাস্তাটা কোনটা এবারে কোরআনকে জিজ্ঞেস করি হাদিসকে জিজ্ঞেস করি রসুলকে জিজ্ঞেস করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ান ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম মিশকাত শরীফ আমার সামনে খোলা আছে এটা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দুনিয়ার অনেক দেশে আলিয়া কৌমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাবের উনত্রিশ নম্বর পৃষ্ঠা ধারিষ্ঠা পড়ছি এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একদিন নামাজ আদায় করলেন জামাতে সালাত আদায় করলেন সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহিহি অতঃপর তিনি আমাদের দিকে মুখ করে চেহারা ফিরিয়ে বসলেন বা দাঁড়ালেন ওয়াজ করা শুরু করলেন ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান আমাদের উদ্দেশ্যে একটা তাৎপর্যপূর্ণ বয়ান দিলেন জারাফাত মিনহাল উয়ুনু যা দিয়ে আমাদের চোখে পানি এসে গেল অওয়াজিলাত মিনহাল কুলুবু আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে গেল অন্তর নরম হয়ে গেল চোখে পানি এসে গেল فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع উপস্থিত লোকদের থেকে একজনে বলল ইয়া রাসুল আল্লাহি এটা তো মনে হচ্ছে আপনার বিদায়ী ভাষণ মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় করে চলে যাচ্ছেন বিদায় প্রার্থী যেই ব্যক্তি তার উপদেশের মতো মনে হচ্ছে আপনি আমাদেরকে বিশেষভাবে কিছু উপদেশ দিন নসিহাত করুন এবারে আল্লাহ রসুল সাল্লাম নসিহাত করছেন ও সে কুম্বে তাকওয়াল্লাহ আমি তোমাদেরকে ওসিয়াত করছি কে ওসিয়াত করছেন আমি তোমাদেরকে আল্লাহর তাকুয়া অর্জন করার জন্য ওসিয়াত করছি এবং তোমাদের মুসলিমদের আমির যারা হবে তাদের আনুগত্য করা এবং তাদের কথা শোনা মানার জন্য ওসিয়াত করছি যদিও তোমাদের হাফসি গোলাম হোক না কেন এটা মুসলিম খেলাফত যদি কায়েম হয় তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনকে মানা ওয়াজিব হয়ে যাবে কি হয়ে যাবে এই হাদিসটা কেউ কেউ লাগায় আমাদের শাসকদের জন্য আবার কি যুক্তি ইয়াজিদ যদি খলিফা হতে পারে হাজ্জাজ বিন ইউসুফ যদি খলিফা হতে পারে তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কি এর চেয়ে খারাপ আমি এই বোকা আলেমদের উদ্দেশ্যে বলবো কোরআন হাদিস বোঝার চেষ্টা করো আমাদের ব্যক্তি নিয়ে কথা নয় ইয়াজিদ হোক জালেম হাজ্জাজ বিন হোক জালেম কিন্তু তাদের শাসন ব্যবস্থাটা ছিল কোরআন এবং সুন্না ভিত্তিক আজকেও যদি কোনো ব্যক্তি ঘোষণা করে আমি কোরআন সুন্না ভিত্তিক দেশ চালাবো আমি তোমাদের আমির তখন প্রত্যেকটা মানুষের তাকে আনুগত্য করা অজীব হয়ে যাবে এই হাদিস তাদের জন্য আর যাদের সংবিধান হচ্ছে এটা নামাজের পরে আলাপ হবে দোতলায় সেখানে যাবেন আজকে খুব গুরুত্বপূর্ণ চালাচ্ছে কাজে এটা দিয়ে আবার এই বিভ্রান্তির কোনো কারণ নেই অনেক দালাল মৌলবী ওরামায় সু নাস্তিক মোরতাদের পা চাকা গোলাম এই সব হাদিসগুলোকে বুঝে শুনে এই তাগুত সরকারের বিরুদ্ধে তারা এগুলো নিয়ে প্রচার করে এখানে এটা বলা হয় না বলা হয়েছে মুসলিম শাসক কোরআন সুন্না ভিত্তিক আজকে যদি এই শাসকরা ঘোষণা করে কোরআন সুন্না ভিত্তিক দেশ চালাবো আমি প্রথম ব্যক্তি যে ঘোষণা করবো আজকে তোমাদের প্রত্যেকে তাকে আনুগত্য করা ফরজ হয়ে গেছে وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم এরপরে আল্লাহর রসুল যে ভাষণ দিয়েছেন ওটাই আমার মুখ্য উদ্দেশ্য কুম্বাদি আমার পরে যারা তোমরা জীবিত থাকবে আমার পরবর্তীতে যারা তোমরা আসবে অনেক ইখতলাফ দেখবে ইখতলাফ বুঝুন না বাংলায় ইখতলাফ দেখবেন মতভেদ দেখবেন অনেক দল মত দেখবেন চিস্তিয়া তরিকা সাবেরিয়া তরিকা মুজাদিদি তরিকা সুলতানিয়া তরিকা গৌসিয়া তরিকা এই আরো কত তরিকা আছে বিভিন্ন তরিকা তোমার সামনে চলে আসবে ইফতলাফান কাসিরা অনেক অনেক মতভেদ দেখা দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল মাহদিয়িন তখন তোমাদের কাজ হচ্ছে আমার সুন্নাকে আঁকড়ে ধরা আমার তরিকা কার তরিকা তরিকা ধর্ম কার তরিকা আলাইকুম বিসুন্নতি আমার তরিকা তোমরা আঁকড়ে ধরো না চিস্তিয়া না সাবেরিয়া না কাদেরিয়া না জাহমিয়া না মুরজিয়া না রাফিজিয়া না খারেজিয়া না সুলতানিয়া না সোহরাওয়ার্দিয়া না ফাতেমিয়া কোন তরিকা নাই আলাই কুম্বে সুন্নাতি আমার তরিকা তোমরা আঁকড়ে ধরো সুন্নাতিল খোলাফাই রাশিদিন আল মাহদিন খোলাফাই রাশিদিনদের তরিকা ধরতে কাদের তরিকা খোলাফায় রাশেদার তরিকা আঁকড়ে ধরো তামাসাকু বিহা এটাকে তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরো মারির দাঁত দিয়ে ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর এরপরে আল্লাহ রসুল আরো বললেন আমি হাদিস থেকে পড়ছি নিজের মন করে একটা কথাও বলছি না ওয়াইয়াকুম খবরদার তোমরা নিজেদেরকে বাঁচাও উমুর নতুন নতুন তৈরি করা এবাদতের থেকে মানুষেরা অনেক তৈরি এবাদত করবে এবাদত তৈরি করে নিবে কেননা সব নতুন এবাদত যত তৈরি করাবে সবগুলো কি এবাদতের নামে যা তৈরি ওগুলো বেদাত অনেকে আবার বিভ্রান্ত করে মানুষকে কি সব খারাপ নাকি এই যে হুজুরের সামনে মোবাইল আছে এটা কি বেদাত নবীর যুগে ছিল না ফ্যানের তলে বসে বয়ান এটা কি বেদাত মাইক বেদাত প্লেন বেদাত আল্লাহ নবীর যুগে এগুলো ছিল না ভজ করতে যায় মানুষ প্লেনে এগুলো বেদাত না কি সুন্দর বয়ান দিল ও আমার জাতি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো করছে বেদাত এইগুলোর নাম না বেদাত হচ্ছে এবাদত আকারে স্বভাবের জন্য যে কাজগুলো করা হয় তার নাম কি বেদাত আর ওই রকম যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত আমিও বেদাত তোমার বাপ বেদাত তোমার মা বেদাত আমার বাপ বেদাত কারণ কেউ নবীর যুগে ছিলাম না কি বেদাত বুঝাই দিল আল্লাহ নবী বলছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিম বেদাত ইবাদতের নামে সবের উদ্দেশ্যে নতুন নতুন যত বেদাত তৈরি করে সবগুলো গুমরাই কুল্লা বেদাতিন দলালা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বয়ান দিলেন এই হাদিসগুলো সব আমার সামনে লেখা আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قط لنا رسول الله صلى الله عليه وسلم خطا আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য একটা সোজা দাগ দিলেন এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন ডানে বামে অনেকগুলো দাগ দিলেন মাঝখানের দাগে হাত রাখলেন রেখে বললেন হাদা সাবিহুল্লাহ এই মাঝখানের সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা সরল রেখা কার রাস্তা ওয়াহাদি সুবুলুন আর এই যে ডান দিকে বাম দিকে অনেকগুলো রাস্তা আছে সুবুলুন আলা কুল্লে সাবিল মিন হাসাইতন এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে একটা করে শয়তান বসে আছে কে বসে আছে পরিষ্কার হাদিসে লেখা আলা কুল্লে সাবিল মিনহা শাইতানুন প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে মেশকাতের 30 নাম্বার পৃষ্ঠার 1 2 3 4 5 5 নাম্বার লাইনে 30 নাম্বার পৃষ্ঠার পঞ্চম লাইন থেকে পড়ছি আলা কুল্লে সাবিলিন মিনহা শাইতানুন প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা করে শয়তান বসে আছে ইয়াদউ ইলাইহি যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে যায় তখন তাকে এই সব গুমরাহির রাস্তায় ঢুকাবার চেষ্টা করে এরপরে আল্লাহ নবী ওই আয়াত তেলাওয়াত করলেন কোরআনের মুস্তাকিমা আমার রাস্তা আল্লাহ বলছেন আমার রাস্তা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা এটা আর বাকি সব রাস্তাগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আরো সাথ করেছেন আল্লাহ রসুল সব হাদিস পড়লে অনেক সময় লাগবে এখানে অনেকগুলো হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আরো বলছেন অফি রিয়ায়াতিন আন্না আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتي ان على امتي كما تعالى بني اسرائيل حذوا النعل بالنعل আমার উম্মতের সামনে সেই বনি ইসরাইল অবস্থা সৃষ্টি হবে যেরকম বনি ইসরাইলের মধ্যে এসেছিল তাদের মধ্যে তারা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মাদ তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহম ফিন্নারে সব জাহান্নামি ইল্লা মিল্লাতান ওয়াহিদা আল্লাহর হাবিব ফরমান একটা মাত্র দল নাজাত পাবে কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি সেই দলটি কারা যেই দলটা আমি এবং আমার সাহাবিরা যে পথে আর যে মতে আছে এই পথে আর মতে যারা থাকবে তারা নাজাদ প্রাপ্ত হবে বাকি সব কি এবারে সাহাবিদের পথ তালাশ করুন সাহাবাই কেরাম কোরআন এবং সুন্নাকে মানত বাকি সব বাদ সাহাবাই কেরামদের সময় এই খাজাবাবাদের জন্ম হয় নাই যাদের নামে আজকে হাজার হাজার তরিকা করা হয়েছে এই সব লোকগুলোর জন্ম কবে চারশো পাঁচশো বছর পরে বলেছেন আমি এবং আমার যেই পথে আছি এই পথে তোমরা থাকো খবরদারি ছাড়া এই রমজান মাস আমরা আমি বলছিলাম হিদিনা মুস্তাকিম আমরা প্রার্থনা করবো কার কাছে না কোনো খাজা বাবার কাছে রাগাজা বাবার কাছে সমস্ত নবীরা প্রার্থনা করেছেন কার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন কোরআনে অনেক আয়াত আছে ইব্রাহিম আলাইহি সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও রব্বুল আলামিন আমাকে একটা ন্যাক সন্তান দান করো প্রার্থনা করেছেন কার কাছে ইউনুস আলাইহি সালাম মাছের পেটে চলে গেলেন ওখান থেকে ডাক দিলেন কার কাছে খাজা বাবা নাই খাজা বাবা নাই ডাকলেন কাকে আল্লাহকে ডাকলেন পরিষ্কার কোরআন বলছে ওয়াদান্নুন জুন্নুন ইউনুস আলাইহি সালামের নাম তিনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহ বলছেন ওইখানে বসে যদি মাছের পেটে বসে যদি সে আমাকে ডাক না দিত যদি আমাকে ডাক না দিত লালা তাহলে সে মাছের পেটে কেয়ামত পর্যন্ত থেকে যেত কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটে পড়ে থাকতো তাকে রক্ষা করার কেউ ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে বসে যদি আল্লাহকে ডাক না দিত আল্লাহকে না ডাকতো লা লাবিসা ফি বাতনিহি তাহলে মাছের পেটে সে অবস্থান করত ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে পড়ে থাকতে হতো সুবহানাল্লাহ বিহামদিহি সূরা সাফাতের 144 নম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাকছেন আল্লাহকে অদকুর আব্দানা আইয়ুব ইদনা আদা আন্নি মাসানিয়া কুররু আনতার হামুর রাহিমিন আইয়ুব যখন রোগে আক্রান্ত হলো সারা শরীর যখন পোকায় খেয়ে ফেললো প্রার্থনা করেছেন কার কাছে কোরআন বলছে সুরা আম্বিয়ার তেয়ার তেরাশি নম্বর আয়াতে অদকুর আব্দানা আইয়ুব ইদনা আদা আন্নি মাসানিয়া তুরু ওয়া রাব্বুল আলামিন আমি বিপদে পড়েছি মুসিবতে পড়েছি রোগাক্রান্ত হয়েছি তুমি আমাকে দয়া করো ক্ষমা করো মাফ করো আমার রোগ দূর করে দাও প্রার্থনা করেছেন কার কাছে আদম আলাইহিস সালাম প্রার্থনা করে করেছেন কার কাছে রব্বানা বালামনা আংফুসানা বা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম যখন অন্যায় করেন প্রার্থনা করেছেন কার কাছে এমনি ভাবে জাকারিয়া হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ربي هب لي من لدنك যুররিয়াতান তাইয়্যিবা এমনি ভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন ফাদা রাব্বাহু আননি মাগলুবুন ফান্তাসির সব নবী দোয়া করেছেন কার কাছে আমরা দোয়া করব কার কাছে এই সবে কদর সামনে যে লাইলাতুল কদর গুলো যে আমি এতেকাপ যারা বসবেন আমি সকালে বলেছিলাম এতেকাপের অনেক ফজিলাত অনেক সওয়াব রমজান মাস আমাদের নিয়ামতের মাস এক একটা মুহূর্ত আমাদের অনেক ফজিলাতের মাস আল্লাহর নবী নিজে এতেকাপ করেছেন যারা এতেকাপ করতে চান আত্মীয় বোধহয় শেষ দিন এই সব আত্মীয় বসতে হবে ইনশাআল্লাহ সবে কদর হাদিসে বলা আছে তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের বেজোর রাতগুলোতে তালাশ করো শেষ দশকে আমাদের সামনে উপস্থিত আছে আমরা তাদের সুযোগ আছে এতে কাপ করবো আল্লাহ তারা আমাদের তৌফিক দান করেন আমিন